أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور أعددنا الروح له سكنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور أعددنا الروح له سكنا الكون يزول ولا تمحى في الدهر صحائف سؤددنا بنيت في الأرض مساجدنا والبيت الأول الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা করব পরীক্ষা এবং জিহাদে মর্যাদা নিয়ে মুমিনের জীবনে সর্বোচ্চ পরীক্ষাটি হয় জিহাদ ফি সাবিলিল্লার সময় যার ও মালের এমন পরীক্ষা আর কোনোভাবেই হয় না কালেমা বাসে শ্রম ব্যয় অর্থ ব্যয় ও প্রাণের ক্ষতি হয় না ফলে ইমানের দাবিতে কে সাচ্চা আর কে ভণ্ড সে পরীক্ষা কালেমা বাসে হয় না তেমনি অর্থ প্রাণের ক্ষতি নামাজ রোজা পালনেও হয় না কিন্তু আরাম আয়াসের সাথে প্রাণে বাঁচাটি বিপদে পড়ে যায় জিহাদে নামলে তাই মহান আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে এটি হচ্ছে শ্রেষ্ঠ পরীক্ষা এ জগতে কোনো প্রমোশন বা পদোন্নতি পরীক্ষা ছাড়া হয়নি প্রমোশন বা মর্যাদা তোবারে পরীক্ষায় কৃতকার্য হবার পর যার জীবনে পরীক্ষা নেই তার জীবনে প্রমোশন বা মর্যাদাও নেই আর জিহাদ তো ইমানদারদের জীবনে সে পরীক্ষা নিয়ে হাজির হয় সে পরীক্ষার কথাটি পবিত্র কুরআনে আল্লাহ সুবাহ বলেছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين মানুষ কি মনে করে যে তারা এই কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল আল্লাহ সুবাহানা হুয়া তালা অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে ফলে যখন কোনো দেশে মানুষের মাঝে বিজয় ও ইজ্জত লাভের আগ্রহ বাড়ে তখন সে জিহাদের পরীক্ষাও ঘন ঘন আসে নবী সাল্লাহ আলাইসাল্লামেরও তো সেটিই হয়েছিল আল্লাহ সুবাহানা তা তালা ইচ্ছে করলে যে কোনো দেশে যে কোনো বাহিনীর বিরুদ্ধে তিনি তার দিনকে বিজয়ী করতে পারেন সে বিজয় ঠেকাতে কেউ কি মহান শক্তিমান আল্লাহ সুবাহানা তা তালার বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারবে তার নির্দেশে মুহূর্তের মধ্যে যেমন প্রলঙ্কারী সুনামি আসতে পারে তেমনি তার দিনের বিজয়ও আসতে পারে কিন্তু সেটি হলে ইমানদারদের পরীক্ষা হয় না তাদের প্রমোশনের লাভের সুযোগও জুটে না ফলে সেটি মহান আল্লাহ সুবাহানা হওয়া তালার হিকমত নয় বরং যুগে যুগে যে হিকমতটির প্রয়োগ ঘটেছে তা হলো জিহাদের মধ্যে দিয়ে আল্লাহ সুবাহানা হুয়া তালা পবিত্র কোরআনে বলেন অতপর তোমরা কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের গর্দানে মারো অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাভূত করো তখন তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো অতপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো না হয় তাদের নিকট হতে মুক্তিপণ নাও তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করবে এমনটাই আল্লাহ সুবাহানা হুয়া তালা ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে চান যারা আল্লাহ সুবাহানা হুয়া তালার পথে শহীদ হন আল্লাহ সুবাহানা হুয়া তালা কখনোই তাদের কর্ম বিনষ্ট করবেন না আল্লাহ সুবাহানা হুয়া তালা সুরা মুহাম্মদের চার নম্বর আয়াতে এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেন মোনাফিকদের থেকে ইমানদারদের পৃথক করতে জিহাদ ছাকনির মতো কাজ করে আগুনের তাপে আবর্জনা যেমন খাদ রূপে পানির উপরে ভেসে ওঠে জিহাদও তেমনি ভাসিয়ে তোলে মোনাফিকদেরকে আল্লাহ রব্বুল্লা আলামিন থেকে মুনাফিকি লুকানোর কোনো রাস্তাই নেই ব্যক্তির মনের প্রকাশ্য ও অপ্রকাশ্য সবই তিনি জানেন তাই ব্যক্তির ইমানের অবস্থা জানার জন্য তারা ইবাদত দেখার প্রয়োজন পড়ে না কিন্তু মহান আল্লাহ সুবাহানা হওয়া আলা চান মৃত্যুর আগেই ব্যক্তি তার নিজের ইমানের আসল অবস্থাটি জেনে যাক ইমানের প্রকৃত অবস্থাটি প্রকটভাবে তুলে ধরে মূলত জিহাদ আর সেটি জিহাদে অংশগ্রহণের মধ্য দিয়েই ব্যক্তির নিজের সামনে যেমন তেমনি অন্যদের সামনেও মুসলমানেরাও একমাত্র জিহাদের ময়দানেই সঠিকভাবে জানতে পারে কে তাদের নিজেদের লোক আর কে তাদের নিজেদের লোক নয় জানমালের কুরবানি সে পরীক্ষাটি মসজিদের জায়নামাজে হয় না রোজা বা হজের জামায়াতেও হয় না তাই যে সমাজে জিহাদ নেই সে সমাজে ইমানের দাবি নিয়ে ভণ্ডরাও মুসলমানদের সাথে লুকিয়ে থাকে ওই পোকাজ ভিতর থেকে যেমনি খেয়ে ফেলে এরাও তেমনি মুসলিম উম্মাহকে ভিতর থেকে ধসিয়ে দেয় মহান আল্লাহ সুবাহানা হুয়া তাল্লার বিধান হলো প্রকৃত ইমানদারদের থেকে ভণ্ডদেরকে পৃথক করে ফেলা তাই পবিত্র কোরআনে বলা হয়েছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ সুবাহানা হুয়া তাআলা এখনো দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আরও বলেছেন أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون তোমরা কি মনে করে নিয়েছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনিতেই যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের মধ্যে কে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে এবং কে আল্লাহ ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত থেকেছে আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সুবাহানা হাত আল্লাহ সবিশেষ অবহিত তাদের উপর এসেছে বিপদ ও ভয়ানক কষ্ট তারা এমনিভাবে শিহরিত হয়েছে যে নবী এবং তার প্রতি যারা ইমান এনেছে তারা একথা পর্যন্ত বলেছে যে কখন আসবে আল্লাহর সাহায্য তোমরা শুনে নাও আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী মুসলমান হওয়ার অর্থ হলো এই পরীক্ষার প্রক্রিয়ায় সজ্ঞানে প্রবেশ করা এবং নিজের ইমানদারির প্রমাণ রাখা মানুষ মাত্রই মর্যাদা খোঁজে মর্যাদা খোঁজে দেশের রাজা বাচ্চা সাহায্যকারী হওয়ার মধ্যে কিন্তু মহান আল্লাহ সুবাহানা হওয়া তালা ইমানদার বান্দাকে মর্যাদা দেন তার নিজের সাহায্যকারী বানিয়ে মুমিনের জীবনে জিহাদ দেয় সেই মৌকা বা সেই সুযোগ মুমিনদের প্রতি মহান আল্লাহ সুবাহানা হওয়া তালা আহ্বান রাখছেন এভাবে ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু কুনু আনসারুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও আর আল্লাহ সুবাহানা হওয়া তালা সাহায্যকারী হওয়ার মধ্যে দিয়ে সে পায় মহান আল্লাহ সুবাহানা হওয়া তালা সাহায্য এ জীবনে এবং পরকালীন জীবনেও সে প্রতিশ্রুতিটি আল্লাহ সুবাহানা হওয়া তালা কোরআনে বলেছেন ইয়া আমানু হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় রাখবেন মহান আল্লাহ সুবাহ তালা তার ইমানদার বান্দাকে তো দিতে চান বিশাল পদোন্নতি সে পদোন্নতিতে বড় কোনো পদ বা কোটি কোটি টাকার বেতন জুটে না বরং যেটা জুটে সেটা হলো মহা সুখের আবাসন যার নাচ যা অনন্তকালের জন্য যার এক ইঞ্চি ভূমিও দুনিয়ার তাবৎ সোনার উপর চেয়েও মূল্যবান হমা আলাইনা ইল্লাল বালাগ أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور أعددنا الروح له سكنا أضحى الإسلام لنا دينا وجميع الكون يزول ولا تمحى في الدهر صحائف سؤددنا بنيت في الأرض مساجدنا والبيت الأول كعبتنا